দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় ঝরানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় ঝরানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার করে যায় যত দূর না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যায় না যে তা ফেরানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সকাল হলে সূর্য মামা দেয় যে কে চুম পিপাসাতে দাও গো পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্য মামা দেয় যে কে চুম সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি রাত হের আকাশ নিপুণ হ্যাঁ মধুর সাজে সাজানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মধ্যে যায় যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি যত অভিরত খুশি মোদের যায় যত দূর কল কল সুর দরে আলো দিগাহে গান জোয়ার বাদা খনে খনে তো তোমার দান কল কল সুর ধরে আলো দিগাহে গান জোয়ার বাদশাহকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাহকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমানে কান্না হাসি তোমার হাতে লো জড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি আমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর